আর কেদু না মাগো তুমি দুঃখ কিসের বলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো কোমল হাতের আঙুলি দিয়ে অশ্রু মুছে ফেলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো আর কেঁদো না মাগো তুমি দুঃখ কিসের বলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো তোমার চোখে অশ্রু দেখে মান নাই আমার মন বসে থাকি তোমার পাশে যেন সারাক্ষণ তোমার চোখে অশ্রু দেখে মান নাই আমার মন বসে থাকি তোমার পাশে যেন সারাক্ষণ নয়ন চলে বুক ভাসালে কেন আমায় বলো নয়ন চলে বুক ভাসালে কেন আমায় বলো তোমার চোখে অশ্রু কেন সেটা আমায় বলো আর কেন না মাগো তুমি দুঃখ কিসের বলো তোমার চোখে অশ্রু কেন সেটা আমায় বলো কোমল হাতে রাঙুল দিয়ে অশ্রু মুছে ফেল তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো রইলে কোথায় মাগো তুমি কোন সুদূরে মুখটা তোমার ভাসে যেন আমার অন্তরে রইলে কোথায় মাগো তুমি সুদূরে মুখটা তোমার ভাসে যেন আমার অন্তরে খোকা বলে আদর করে আমায় কুলে তুলো খোকা বলে আদর করে আমায় কুলে তুলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো আর কাঁদো না মাগো তুমি দুঃখ কিসের বলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো কোমল হাতে আঙুল দিয়ে অশ্রু মুছে ফেলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো তোমার কথা পড়লে মনে থাকে বুঝে কি করে মন যে কেমন করে আমার প্রাণ যে কেমন করে তোমার কথা পড়লে মনে থাক বুঝে কি করে মন যে কেমন করে আমার প্রাণ যে কেমন করে কান্না ভেজা চুক দেখে হাই লাগে না আর ভালো কান্না ভেজা চোখ দেখে হাই লাগে নয়ার ভালো তোমার চোখে অশ্রু কেন সেটা আমায় বলো আর কেঁদো না মাগো তুমি দুঃখ কিসের বলো তোমার চোখে অশ্রু কেন সেটা আমায় বলো কোমল হাতে রাঙ্গুলি দিয়ে অশ্রু মুছে ফেলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো তুমি আমার চাওয়া পাওয়া তুমি আমার সব তোমার মুখে ঘুম পারানি গানের কলর তুমি আমার চাওয়া পাওয়া আমার সব তোমার মুখে ঘুম পারানি গানের কলর তুমি আমার সূর্য মাখা দিনে চাঁদের আলো তুমি আমার সূর্য মাখা দিনে চাঁদের আলো তোমার চোখে অশ্রু কেন সেটাই আমায় বলো আর কেন না মাগো তুমি দুঃখ কিসের বলো তোমার চোখে অশ্রু কেন সেটা আমায় বলো কোমল হাতে আঙুল দিয়ে অশ্রু মুছে ফেলো তোমার চোখে অশ্রু কেন সেটা আমায় বলো তোমার চোখে অশ্রু কেন সেটা আমায় বলো